السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে জানাচ্ছি বিশেষ আমন্ত্রণ আমাদের এ হাদিসের কাহিনী অনুষ্ঠানে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাহিনী আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেই তিন ব্যক্তির কাহিনী যারা বিপদগ্রস্ত হয়েছিলেন এই পৃথিবীতে যে বিপদ থেকে তাদেরকে মুক্তি দেওয়ার কেউ ছিল না শুধুমাত্র আল্লাহ সুবাহানহুয়া আলাই মুক্তি দেওয়ার ছিলেন তারা আল্লাহ সুবাহানহুয়া আলার কাছে মুক্তি পাওয়ার জন্য নিজেদের জীবনের সৎকর্ম যেগুলি ছিল সেগুলিকেই তুলে ধরলেন এবং সেই সৎকর্মের ওসিলায় তারা আল্লাহ সুবাহানহুয়া আলার কাছে এই কঠিন বিপদ থেকে মুক্তি লাভ করলেন এ হাদিস আমাদেরকে স্মরণ করে দিচ্ছে যে মানুষ তার জীবনে বিপদগ্রস্ত হলে দ্বারস্থ হবে একমাত্র আল্লাহ সুবাহানা হাত আলার কাছে আজকে আফসোসের সাথে বলতে হয় আমরা অনেকজন রয়েছি এমনও নিজেরা যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেই কিন্তু বিপদগ্রস্ত হলে আমরা মসজিদে ছুটে যাই না বিপদগ্রস্ত হলে ছুটে যাই আমরা মাজারে বিপদগ্রস্ত হলে মসজিদে নয় ছুটে যাই আমরা কবরে বিপদগ্রস্ত হলে আল্লাহর কাছে নয় ছুটে যাই আমরা কোনো মৃত ব্যক্তির কাছে কোনো বাবার কাছে কোনো খাজার কাছে কোনো বুজুর্গের কাছে যারা আজকে জীবিতও নেই মৃত্যুবরণ করেছে তাদের কাছে আমরা ছুটে যাই বিপদ থেকে মুক্তির জন্য এবং সেখানে নানা ধরনের কর্মকাণ্ড করে থাকি কেউ সেজদাই পড়ে যায় কবরের কাছে মাজারের কাছে কেউ সেখানে গিয়ে কুরবানি করি কেউ সেখানে গিয়ে নজর মানত করে থাকি কেউ সেখানে গিয়ে তার কাছে কান্নাকাটি শুরু করে দেই আল্লাহ আকবার এই কাজগুলি কখনো কোনো মুসলিমের হতে পারে না একজন মুসলিম যে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর প্রতি ইমান এনেছে তার জীবনে বিপদগ্রস্ত সে হতে পারে অসম্ভব নয় মানুষ মাত্রই পার্থিব জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিপদগ্রস্ত হবে কিন্তু বিপদের সময় তার উচিত তার কর্তব্য আল্লাহ সুবহানা হওয়া তালার কাছেই ফিরে যাওয়া আল্লাহ সুবহানা হওয়া তালার কাছেই সে বিপদ থেকে মুক্তি চাওয়া বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর দ্বারস্থ হওয়া এটি একজন মমিন মুসলিমের কর্তব্য কারণ আপনি বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে যদি আবেদন না করে কোনো ব্যক্তির কাছে আবেদন করেন কোনো মৃত ব্যক্তির কাছে গিয়ে বলেন তাহলে এটি নাম এটার নামেই হচ্ছে শির এটি হচ্ছে আপনার জীবনে সবচেয়ে জঘন্যতম অপরাধ আল্লাহ তালার কাছে সবচেয়ে ঘৃণিত অপরাধ যার কারণে আপনি বিপদ থেকে মুক্তি পাবেন কিনা সেটি পরের বিষয় বরং এই জঘন্যতম শেরকি অপরাধ করার কারণে আল্লাহ সুবাহানহতালা আপনার জন্য জান্নাতকেও হারাম করে দিবেন আল্লাহ সুবাহানহতালা আপনার জন্য জাহান্নামকেও অপরিহার্য করে দিবেন এবং আল্লাহর পক্ষ থেকে দুনিয়া ও আখরাতের কোনো সাহায্য সহযোগিতা পাওয়ার আশা করা যায় না আল্লাহ সুবাহানহতালা সুরামায়েদার বাহাত্তর নম্বর আয়তে বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফকদ হর্রমাল্লাহ আলাইহিল জান্নাহ ওয়ামা ওয়া হুন্নার ওয়ামা আলিদ্দালিমিন মিন আনসার জেনে রাখো যারা আল্লাহ সুবহান হুয়া তালার সাথে শেরকে লিপ্ত হয় শেরকে লিপ্ত হয় বলতে আমরা আজকে ধারণা করি আমাদের শেরকের বিষয়ে যে ধারণা রয়েছে সেটা আমরা মনে করি যে কোনো একটি প্রতিমার কাছে গিয়েই কেউ যদি মাথা নত করে এটাই হলো মনে হয় শির কোনো প্রতিমার কাছে গিয়ে যদি কোনো আবেদন নিবেদন পেশ করে তাহলেই বোধহয় শেরক আর যদি কোনো কবরের কাছে গিয়ে মাথা নত করে তাহলে শির্ক নয় কোনো অলিয়া উলিয়ার কবরের কাছে গিয়ে যদি সেখানে তার কাছে চায় তাহলে শেরক নয় এই ধরনের ভুল ধারণাগুলি আমাদের মাঝে রয়েছে এগুলি সম্পূর্ণ ভুল ধারণা সম্পূর্ণ ইমান ইসলাম পরিপন্থী চিন্তা ও চেতনা একটি প্রতিমার কাছে গিয়ে মাথা নত করলে যেমন শেরক হয় ঠিক একটি কবরের কাছে গিয়েও মাথা নত করলেও শেরক হবে একটি প্রতিমার কাছে গিয়ে নিজের আবেদন নিবেদন পেশ করাটা যেমন শের একজন মৃত ব্যক্তির কাছেও গিয়ে নিজের আবেদন নিবেদন পেশ করাটাও একইভাবে শির কোনো পার্থক্য নেই আল্লাহ সুবাহ তাআলা বলেন ইন্নাহুমাই ইউশরিক বিল্লাহ যে আল্লাহর সাথে এভাবে শেরকে লিপ্ত হবে ফকদ হার্রামাল্লাহ আলাইহিল জান্না আল্লাহ সুবাহ এ ব্যক্তি যতই আবাদত করুক না কেন তার এই শেরকে লিপ্ত হওয়ার কারণে মৃত্যুর পূর্বে যদি এটি থেকে সে প্রকৃতপক্ষে তৌবা করতে না পারে হার্রম আল্লাহ আলাইহিল জান্না তাহলে আল্লাহ সুবাহ ঘোষণা দিচ্ছেন তার জন্য জান্নাতকে আল্লাহ রাবুল্লাহ আলমিন হারাম করে দেন নাউজুবিল্লা ওমা ওয়াহুন্নার জান্নাত যদি আপনার জন্য হারাম হয়ে যায় আপনার স্থান কোথায় ওয়া ওয়াহুন্নার তার অপরিহার্য স্থান হয়ে যায় জাহান্নাম ওয়ামা আলিদ্দ আলিমিন আমিনাংসার আর এই জালিম মুশ্রিকদের জন্য দুনিয়া এবং আখরাতে আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা থাকতে পারে না হতে পারে না সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে যদি আমরা মুসলিম বিশ্বের কথা একটু চিন্তা করি সর্বত্রই যেন মুসলিম বিশ্ব আজকে নির্যাতিত নিষ্পেষিত মাজলুম তারা আল্লাহর সাহায্য থেকে যেন সব ক্ষেত্রেই তারা বঞ্চিত হয়েছে কারণ কি কারণ আজকে এমনই হয়ে গেছে আমরা আল্লাহর কাছে আল্লাহর আনুগত্য বাদ দিয়ে ভিন্ন আনুগত্যে জীবনযাপন করছি আল্লাহর বিধান বাদ দিয়ে ভিন্নার ভিন্ন বিধান মেনে আমরা চলছি আল্লাহর দাসত্ব বাদ দিয়ে ভিন্নের দাসত্বে আমরা জীবন কাটাচ্ছি আল্লাহর কাছে আবেদন নিবেদন বাদ দিয়ে ভিন্নর কাছে আমরা আবেদন নিবেদনের মাধ্যমে সকল ক্ষেত্রে যেন আজকে আমরা শেরকে নিমজ্জিত যার ফলে আল্লাহর সাহায্য থেকে আমরা বঞ্চিত হচ্ছি এই হাদিসের কাহিনীটি আমাদের শিক্ষা দিচ্ছে যতই বড় বিপদগ্রস্ত হই না কেন সে বিপদ থেকে মুক্তির জন্য আমরা চাইব আমরা ফিরে যাব আমরা দ্বারস্থ হব একমাত্র সেই সত্তার কাছে যিনি সকল বিপদ থেকে মুক্তি দিতে পারেন আল্লাহ সুবাহানা হুয়া তালা তার কাছে আমরা ফিরে যাব সুপ্রিয় দর্শক শ্রোতা এ হাদিস আমাদেরকে আরও শিক্ষা দিচ্ছে মানুষ তার জীবনের মমিন ব্যক্তি তার জীবনে যে সমস্ত ভালো কাজ করেছে শরীয়তসম্মত শুধু আল্লাহকেই সন্তুষ্ট করার জন্য এমন কাজগুলিকে সে বিপদ থেকে মুক্তির জন্য অসিলা হিসেবে ব্যবহার করে আল্লাহর কাছে দোয়া করতে পারে তাহলে সেটি আল্লাহ কবুল করবেন বলে এই হাদিস আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছে আজকে আমরা অশিলা অশিলা ধরতে গিয়েও কিন্তু অনেক বিভ্রান্ত পথে আমরা চলেছি আজকে আমরা কেউ মনে করি যে ওসিলা মানেই হলো পীর সাহেব এই পীর সাহেবের মাধ্যমে আমাকে আল্লাহর কাছে চাইতে হবে আবার কেউ মনে করি ওসিলা মানেই হচ্ছে নবী রাসুলগণ অতএব দোয়ার সময় রাসুলের ওসিলায় আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে না জেনে নিন ওসিলা শরীয়তসম্মত ওসিলা সাধারণত তিন প্রকার হয়ে থাকে প্রথম প্রকার আল্লাহ সুবাহানহাত তালার কাছে আপনি চাইবেন আল্লাহ রাবুল্লাহ আলমিনের সুন্দর নাম এবং গোনাবলীর ওসিলায় আল্লাহ হওয়া আল্লাহ সোরা আরাফি বলেন ওয়ালিল্লাহিল আসমা উল হুসনা فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه ولله الأسماء الحسنى আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ ফাদউহু বিহা তোমরা আল্লাহকে ডাকো আল্লাহর কাছে দোয়া করো সেই সুন্দর নামগুলির ওসিলায় সুতরাং সর্বপ্রথম এবং প্রথম শ্রেণীর ওসিলা হলো যা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় সেটি হচ্ছে আল্লাহ তালার সুন্দর নাম এবং গুণাবলী আপনি আল্লাহর কাছে দোয়া করবেন হে আল্লাহ আপনার নাম রহমান আপনার নাম রহিম আপনার নাম গফার সুতরাং আপনার এই নামগুলি রছিলায় আপনার কাছে চাচ্ছি আপনি আমাকে দয়া করুন আপনি আমাকে রহম করুন আপনি আমাকে ক্ষমা করুন এভাবে আপনি আল্লাহ সুবাহানহতালার কাছে তার নামের ওসিলায় এবং তার গুণাবলী যেগুলি প্রমাণিত সেগুলির ওসিলায় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এটি হচ্ছে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় ওসিলা দ্বিতীয় প্রকার ওসিলা হচ্ছে মাধ্যম হচ্ছে আপনার জীবনে যে সমস্ত শরীয়তসম্মত কাজ করেছেন আপনি সেই কাজগুলির ওসিলায় আপনি আল্লাহর কাছে চাইবেন যেমন এ হাদিসে আমরা পেলাম একজন ব্যক্তি শরীয়তসম্মত কাজ হলো তিনি তার জীবনে সর্বাবস্থায় বাবা মার সাথে সদ্ব্যবহার করেছেন বাবা মার সাথে সদাচরণ করেছেন আল্লাহর নির্দেশ কোরআনুল করিমে অসংখ্য নির্দেশ এসেছে আল্লাহর অধিকারের পরেই হচ্ছে বাবা মার অধিকার আজকে দেখুন আমরা পাশ্চাত্যের অনুসরণ করে বাবা মার সাথে কি ধরনের আমরা দুর্ব্যবহার করি বাবা মা থেকে যেন আমরা দূরে সরে যাচ্ছি আমরা যখন কর্মঠ হয়ে যাই যখন বিভিন্ন রকমের পেশায় নিয়োজিত হয়ে যাই যখন আমরা নিজে নিজের কর্ম করে খেতে পারি তখন যেন আমরা বাবা মার কথা ভুলে যাই যেই বাবা মা আমাদেরকে গোটা জীবন আমাদেরকে নিজের সব কিছু আরাম আয়েস ভুলে গিয়ে আমাদের সেবা করেছেন আমাদেরকে মানুষ করেছেন আমাদের লালন পালন করেছেন নিজে না খেয়ে বাবা মা আমাদেরকে খাওয়ালেন নিজে না পান করে আমাদেরকে পান করালেন নিজে কষ্ট সহ্য করে আমাদেরকে আরাম আয়েসে রেখেছেন সেই বাবা মাকে আজকে আমরা ভুলে যাচ্ছি যখন নিজেরাই একটু কর্মঠ হয়ে যাচ্ছি কিছু রোজগার কিছু উপার্জনের মতো নিজেরা যখন পথে চলছি তখন আমরা বাবা মাকে ভুলে যাচ্ছি এটি কখনো ইসলামী আদর্শ নয় ইসলামী নীতি নয় এটি হচ্ছে পাশ্চাত্যের অমুসলিমদের আদর্শ তাই দেখুন আজকে সেই পাশ্চাত্যের অমুসলিম সেই ইহুদ খ্রিস্টান তারা তাদের বয়স্ক বৃদ্ধ বাবা মাকে তারা আজকে বৃদ্ধাশ্রমে আশ্রয় দিচ্ছে নেই তাদের পাশে তাদের ছেলেমেয়েরা ছেলে মেয়েরা ইচ্ছা মতো স্বাধীন মতো তারা চলছে আর বাবা মা যারা সেই ছেলে মেয়েদেরকে মানুষ করেছে তাদেরকে না খেয়ে খাওয়াইছে নিজে কষ্টের মাঝে থেকে তাদেরকে আরামে রেখেছে সেই বাবা মার কথা আজকে তারা ভুলে গিয়ে এই বার্ধক্যকালে বাবা মাকে তারা আজকে বৃদ্ধাশ্রমে সেখানে পাঠায় ইসলাম ইসলামে কোনো বৃদ্ধাশ্রমের ব্যবস্থা নেই নিয়ম নেই বরং ইসলামী নিয়ম হলো সন্তানের জন্য অপরিহার্য একটি ফরজ কাজ হলো সে তার বাবা মার সাথে সদ্ব্যবহার করবে নিজে যা খাবে তার চেয়ে বাবা মাকে ভালো খাওয়ানোর চেষ্টা করবে নিজে যেভাবে চলবে তার চেয়ে বাবা মাকে আরো সুন্দরভাবে সে রাখার ব্যবস্থা করবে এটাই ইসলাম নির্দেশ দিয়েছে বরং আল্লাহর অধিকারের পরেই আল্লাহ সুবাহান হাতালা অসংখ্য আয়াতে বাবা মার অধিকার প্রদানের জন্য এই নির্দেশ দিয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের এই ঘটনা থেকে এ কাহিনী থেকে শিক্ষণীয় বিষয় ওই ব্যক্তির মতো যদি আমরাও বাবা মার সাথে ভালো আচরণ করি বাবা মার সাথে ভালো ব্যবহার করি তাহলে এই সৎকর্মের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আপনার জীবনের বড় বড় বিপদ থেকে দুনিয়াতেও ইনশা আল্লাহ আপনাকে মুক্তি দান করবেন এবং আখেরাতেও আপনাকে মুক্তি দান করবেন সুতরাং এ কাহিনী আমাদেরকে শিক্ষা দিচ্ছে বাবা মার সাথে সদাচরণ করাটাই হচ্ছে ইসলামের নির্দেশ আর বাবা মার সাথে সদাচরণ করলে আপনার রেজেকের ক্ষেত্রেও আল্লাহ সচ্ছলতা দান করবেন আপনার সমস্যাকেও আল্লাহ সুবাহানহতালা দূর করে দিবেন আল্লাহ সুবাহানহতালা আপনাকে বিপদ থেকে এর বিনিময়ে মুক্তি দান করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা ঠিক এমনইভাবে এ হাদিস আমাদেরকে আরও স্মরণ করে দিচ্ছে যে অমুক দুইজন আরও দুইজন ব্যক্তি যিনি তার সেই কর্মচারীর পারিশ্রমিক তাকে সঠিকভাবে দিয়েছেন আরেকজন ব্যক্তি যিনি তার চাচাতো বোন এর সাথে অবৈধ সম্পর্ক ও কর্ম করার চেষ্টা করলে আল্লাহর ভয়ে শুধু সেটিকে বর্জন করেছেন এই ভালো কাজগুলিকে আল্লাহর কাছে তুলে ধরলেন তারা আর এই ভালো কাজগুলির ওসিলায় তারা আল্লাহর কাছে দোয়া করলেন তাই আমরা বলবো যে ওসিলা শরীয়তসম্মত ওসিলা হলো তিনটি একটি হচ্ছে আল্লাহ সুবাহান হতালার সুন্দর নাম ও গুণাবলীর মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া দ্বিতীয় হলো আপনার জীবনে শরীয়তসম্মত যেগুলি ভালো কাজ করেছেন সেই ভালো কাজগুলির ওসিলায় আল্লাহর কাছে চাওয়া তৃতীয় প্রকার ওসিলা হচ্ছে কোনো সৎ নেককার জীবিত ব্যক্তি যদি থেকে থাকে কয়েকটি শর্ত প্রথম শর্ত হলো সেই ব্যক্তিকে হতে হবে নেককার দিনদার দ্বিতীয় শর্ত সে ব্যক্তি হতে হবে জীবিত তৃতীয় শর্ত সে ব্যক্তি হতে হবে উপস্থিত তার কাছে আপনি কখনো বলতে পারেন যে আপনি একজন ভালো মানুষ অতএব আমি বিপদগ্রস্ত আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে বিপদ থেকে মুক্তি দান করেন এটিও শরীয়তসম্মত বিষয় কিন্তু আমরা এই বিষয়টিকে আজকে ভিন্ন খাতে নিয়ে চলে গেছি একজন মৃত ব্যক্তির কাছে গিয়েও আমরা ধর্ণা দিচ্ছি মনে করছি যেন এই মৃত ব্যক্তির এখনও আল্লাহর কাছে বড় ধরনের একটি পাওয়ার রয়েছে যার কারণে সে তার কাছে চাইলে সে আল্লাহর কাছে আমাকে পৌঁছিয়ে দিবে না কখনো নয় এটি হচ্ছে শর্তই হলো জীবিত ব্যক্তি হতে হবে শর্ত হলো দিনদার ব্যক্তি হতে হবে আজকে দেখুন অনেকে আমরা এই ক্ষেত্রে পীর সাহেবদের কাছে ধর্ণা দিচ্ছি যে তারা নাকি আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছিয়ে দিবে না কখনোই নয় অসম্ভব বিষয় বরং বহু পীর সাহেব দেখবেন আমাদের সমাজেও আমাদের পরিবেশেও দেখতেছি অনেক পীর সাহেব যার মাঝে ইসলামের বলতে কিছুই নেই বরং ইসলাম বিরোধী চিন্তা চেতনা কর্মকাণ্ডই তার মাঝে ভরপুর তো যেই ব্যক্তির মাঝে ইসলাম বিরোধী চিন্তা চেতনা কর্মকাণ্ড সেই পীর সাহেব কিভাবে আপনাকে আল্লাহর কাছে পৌঁছানোর চেষ্টা করবে অসম্ভব অবাস্তব বিষয় অতএব এই সমস্ত শয়তানি ধোকা পড়ে ধোকায় পড়ে মানুষ যেন ইমান ইসলামের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত না হয় সেটি প্রতিটি বিবেকবানকে সচেতন হওয়া উচিত সম্মানিত দর্শক শ্রোতা অতএব মূলত নিয়ম হচ্ছে কোনো দিনদার পরহেজগার জীবিত ব্যক্তি থাকলে তার কাছে আপনি বলতে পারেন যে আমার জন্য আপনি দোয়া করবেন এই সূত্রে এই সমস্ত পীরদের কাছে ধর্ণা দেওয়া বা কোনো মৃত ব্যক্তির কবর ও মাজারের কাছে ধর্ণা দেওয়া এটি কখনো বৈধ নয় এমনকি রাসুল সাল্লাহ সাল্লাম ও সাহাবাই কেরামদের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করা সেটিও শরীয়ত সম্মত নয় কারণ রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের জীবদ্দশায় সাহাবাই কেরামগণ সমস্যায় পড়লে তার কাছে গিয়ে আবেদন করেছেন যে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন কিন্তু রাসুল সাল্লাহ ইন্তেকালের পর তিনি যখন তাকে দাফন করা হয়েছে সেই কবরে দাফন করার পর আবু বকর রাদিয়াল্লাহু কত সমস্যার সম্মুখীন হলেন কোনোদিন রাসুল সাল্লাহ ইসলামের কাছেও যাননি এবং তার ওসিলাও তিনি আল্লাহর কাছে দোয়া করেননি সাহাবাই কেউ কখনো রাসুল সাল্লাহ ইসলামের ইন্তেকালের পরে আর তার রাসুলের ওসিলায় আল্লাহর কাছে কখনো দোয়া করেছেন বলে এর কোনো বিশুদ্ধ প্রমাণ নেই সুতরাং এই রাসুলের ওসিলায় দোয়া করা এটিও শরীয়ত সম্মত নয় এটিও শরীয়ত গর্হিত বিষয় শরীয়তের কোনো প্রমাণ নেই যদি শরীয়তে প্রমাণ না থেকে থাকে আর আপনি সেই কাজ আবেগী হয়ে অতি উৎসুক হয়ে করে যান তাহলে জেনে নিন কোনো সন্দেহ নেই আল্লাহ রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম তিনিই বলেছেন মানে আমিলা আমালান লেইসা আলাইহে আমরুনা ফাহুয়ারাদ্দুন যে ব্যক্তি এমন কোনো আমল করবে এমন কোনো কাজ করবে যে কাজের ক্ষেত্রে আমাদের কোনো নিয়ম নীতি নির্দেশনা নেই ফাহুয়ারাদ্দুন সেটা তার দিকে ছুঁড়ে মারা হবে আল্লাহ সুবাহানহতালার কাছে কখনো গ্রহণযোগ্য হবে না সেটি প্রত্যাখ্যানযোগ্য সুতরাং রাসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর পরে ইন্তেকালের পরে তার ওসিলায় দোয়া করা রাসুল সাল্লাহ ইসলামের কোনো অনুমতি নেই কোনো নিয়ম নীতি নেই কোনো নির্দেশনা নেই সাহাবাই কেরামদেরও নেই অতএব এই কাজটিও যদি আপনি করেন তাহলে এর দ্বারা আল্লাহর কাছে যাওয়া তো দূরের কথা বরং আপনি প্রত্যাখ্যাত হবেন আপনি বর্জিত হবেন আপনার এ আমল কখনো গ্রহণযোগ্য হবে না সুপ্রিয় দর্শক শ্রোতা এ হাদিস থেকে আমাদের আরও যেগুলি শিক্ষণীয় বিষয় আমরা জানলাম অপর দুইজন ব্যক্তি যিনি তার চাচাতো বোনের সাথে এ ধরনের গভীর সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং তাকে সে অন্যায়ভাবে তার সাথে বিনোদন তার সাথে যৌন তৃপ্তি মেটানোর জন্য বা যৌন কর্ম করার জন্য তিনি প্রস্তাব রাখলেন কিন্তু চাচাতো বোন তিনি আল্লাহকে ভয় করতেন তাই তাকে নির্দেশ দিয়ে তাই তাকে সে আল্লাহর ভয় দেখালেন আর তিনি আল্লাহকে ভয় পেয়ে সেখান থেকে সরে আসলেন আজকে অতি আফসোসের সাথে বলতে হয় আমাদের বিশেষ করে যুব সমাজ আমাদের যুব সমাজ সেই পাশ্চাত্যের অসভ্য সভ্যতায় তারাও আজকে নিমজ্জিত হচ্ছে বরং এই যুব সমাজ বিশেষ করে শিক্ষিত সমাজ বলে যারা দাবি করছে তারা অবাধে একজন ছেলে ও মেয়ে জীবনে যা কিছু মন চায় সেই ধরনের তারা কর্মকাণ্ড করে চলতেছে ইসলাম এটিকে কখনো হালাল বলেনি ইসলাম এটিকে হারাম করে দিয়েছে কারণ আজকে এগুলি কারণেই দেখবেন যে আমাদের সমাজে বিশেষ করে দাম্পত্য জীবনে যত ধরনের কুলহ এর কারণ হচ্ছে এগুলি আজকে দাম্পত্য জীবন শুরু হবে ইসলামী পদ্ধতির আলোকে একজন যুবক আর একজন যুবতী উভয়ের মাঝে এক মুসলিম পুরুষ আর এক মুসলিম মেয়ে উভয়ের মাঝে শরীয়তসম্মত পন্থায় যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তখনই তাদের এ দাম্পত্য জীবন হবে বরকতময় এ দাম্পত্য জীবন হবে সুখীময় সমৃদ্ধময় কিন্তু আজকে সেই পন্থা আজকে সেই বিষয়টি যেন আজকে আমাদের উল্টো হয়ে যাচ্ছে আজকে আমাদের ছেলেমেয়েরা সেই পাশ্চাত্যের অসভ্যদের সভ্যতা অনুসরণ করে তারা দাম্পত্য জীবন শুরু হওয়ার পূর্বেই তাদের জীবনে যা কিছু করার সব কিছুই করে যেভাবে চলার সেভাবেই চলে তারা তারা কখনোই ইসলামের কোনো নিয়ম নীতির তওয়াক্কা করছে না যার ফলে তাদের এই অবৈধ জীবনে এই অবৈধ সম্পর্কের কারণে আবার কোথাও হয়তো কোর্ট ম্যারেজ করে তারা দাম্পত্য জীবনে চলে আসে দেখা যায় যে কিছুদিন পরে আবার তাদের ছিন্নতা ভিন্নতা ঘটে যায় কখনো শান্তিময় দাম্পত্য জীবন তাদের হয় না সুতরাং এই ধরনের একজন ছেলে আরেকজন মেয়ের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলবে ইসলাম কখনো এটি সম্মতি দেয়নি বরং ইসলাম এটিকে হারাম করেছে আপনি ন্যায়ভাবে একজন আরেকজনের সাথে ইসলামী শরিয়া অনুযায়ী দাম্পত্য জীবন গড়ে তুলবেন সেটি হবে আপনার শান্তি সুখের দাম্পত্য জীবন নচেত আপনার এ জীবন হবে অশান্তির জীবন সুতরাং এ হাদিসও আমাদেরকে সে শিক্ষা দিচ্ছে ঠিক একইভাবে তৃতীয় বিষয়টি যে পেলাম আমরা সেই ব্যক্তি তার কর্মচারী তাকে তার অধিকার শুধু দেয়নি বরং অধিকারের চেয়ে তাকে আরও বেশি দেওয়ার চেষ্টা করেছে আর এই কাজের মাধ্যমেই আল্লাহ সুবহানহুয়া তালা তাদেরকে এই কঠিন বিপদ থেকে মুক্তি দিয়েছেন কিন্তু আজকে আমাদের যে যত সামর্থ্যবান যে যত অর্থশালী যে যত বড় শিল্পপতি তিনি কর্মচারীদেরকে তত ধোকা দিয়ে থাকেন কর্মচারীদেরকে তত তিনি ক্ষতিগ্রস্ত করেন তারা চেষ্টা করেন যে কর্মচারীদেরকে কত কম দিয়ে তাদেরকে বেশি শ্রম তাদের কাছ থেকে নেওয়া যাবে জেনে নিন আপনি এই অর্থ নিয়ে কথায় যাবেন আপনাকে ওই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে আপনি মরার পরেই আপনার এই অর্থ নিয়ে আপনার সেই উত্তরশরীরা কারাকারি মারামারি শুরু করবে এটি দিয়ে আপনি সামান্যতম উপকৃত হতে পারবেন না তাই সেই কর্মচারীদেরকে তাদের অধিকার নষ্ট করে তাদের উপর জুলুম করে যদি আপনি আজকে টাকার পাহাড়ও গড়ে তুলেন জেনে নিন এই টাকার পাহাড় দিয়ে আপনি জান্নাত পাবেন না বরং এই টাকার পাহাড় দিয়ে আপনাকে জাহান্নাম ক্রয় করে নিতে হবে সুতরাং সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের অধীনস্থ কর্মচারী সকলের সাথে আমরা ভালো আচরণ করব বিশেষ করে বন্ধেরকে আমি স্মরণ করে দিতে চাই অনেক বাসায় রয়েছে সেই কাজের মেয়ে সেই কাজের মেয়ের সাথে আমাদের অনেক বোনেরা কি ধরনের অমানসিক অমানবিক তাদের সাথে আচরণ করে থাকে আল্লাহ আকবার আপনি কি একটু চিন্তা করেছেন আজকে আপনি মনে করছেন আপনি একজন বড় অফিসারের ওয়াইফ বড় অফিসারের একজন স্ত্রী একজন শিল্পপতির স্ত্রী আপনাকে আল্লাহ সুবাহানহতালা যে কোনো মুহূর্তে ওই কাজের মেয়ের মতো আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনাকে করে দিতে পারেন যার অসংখ্য প্রমাণ সমাজে রয়েছে আপনি আজকে ধনী কালকে ফকির হয়ে যেতে পারেন কালকে আপনাকে মানুষের বাসায় কাজ করে খেতে হবে এমনও আল্লাহ আপনার পরিস্থিতি করে দিতে পারেন সুতরাং কাজের ছেলে আর কাজের মেয়ে তাদের সাথে দুর্ব্যবহার আপনি করবেন এটি মানুষ হিসাবে কখনো শোভা পায় না ইসলাম তো আরও সেটির কখনো অনুমতি দেয়নি সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন এ হাদিস থেকে নানাবিধ আমরা শিক্ষা পেয়ে থাকি এ কাহিনী থেকে আমরা অসংখ্য শিক্ষা আমরা গ্রহণ করে আমাদের জীবনকে আরও আলোকিত করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন ও সাল্লাহ তাল নবীন মোহাম্মদ মুহাম্মদ ওয়া আলা আজমাইন ও সালামু আলাইকুম ওয়া ওবরাকাত